কি শাস্তি হবে এই সমস্ত শাস্তির ঘোষণা যখন ইসলামের পক্ষ থেকে দেওয়া হয় তখন এইগুলি তাদের কাছে বজ্রভাতের মতো লাগে এই কারণে যারা বজ্রপাতের আওয়াজ কাটা আওয়াজ যারা ভয় পায় শুনতে পারে না যারা যখন কাটা করে তখন খানা আঙ্গুল দিলায় কাটা করলে আওয়াজ যখন ভয় হয় তখন খানা আঙ্গুল দিলায় এই শ্রেণীর মোনাফিকে যখন ইসলামের সত্যটা কিছু কিছু বুঝতে পারে গ্রহণ করার কল্পনা জল্পনা করে কিন্তু স্বার্থের সম্মুখীন হয়ে আবার মুনাফিকির পথ অবলম্বন করে তখন এদের কাছে যখন মুনাফিকির পরিণাম বর্ণনা করা হয় এটা তাদের কাছে শ্রুতি কত শুনতে কষ্ট হচ্ছে <laughs> আজকে হবে শুনলে অন্তর ডর আছে যেহেতু এগুলি ডরায় শুনতে থাকা কানে আমি দিয়ে আপনার এটার ব্যাপারে আমরা বলেন আল্লাহ তো তোমার চতুর্দিক থেকে একজন দেয় ইসলাম যখন কিছুটা বুঝতে পারে কিছু গ্রহণ করার জন্য তৈরি হয় যখন কিছু স্বাস্থ্যের সম্মুখীন হয়ে যায় দ্বিতীয় আবার ইসলাম গ্রহণ আগ্রহ আল্লাহ তাদের চক্ষু বিনষ্ট করে দিতে পারতেন তাদের কর্ম বিনষ্ট করে দিতে পারতেন ইন্দ্র কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান এই পর্যন্ত সুরাতুল বাকারা দ্বিতীয় রূপের শেষ আয়াত বিশ নম্বর আয়াত দ্বিতীয় রূপের প্রথম আয়াত থেকে দ্বিতীয় রূপের শেষ আয়াত পর্যন্ত বিশ নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা দেয় তৃতীয় রূপের থেকে আল্লাহ ইরাকের কত শ্রেণীর মানুষের আলোচনা হল মুক্তাকিন কাকিন মুনাফিকিন প্রথম দুই রকমের যে তিন দলের পৃথক থেকে আলোচনা হয়েছে আর তৃতীয় রকম প্রথম থেকে তিন দলের একসাথে সংযোজন করে আলোচনা স্বীকার করতেছে তবে সুরাতুল ফাতেহার করছি আপনারা গত বছর অথবা এর আগে বছর শুনে আছেন আল্লাহর পবিত্র কোরআনের নসিহতের পদ্ধতি ভঙ্গি পবিত্র কোরআনের সর্বমোট ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াতে পাঁচশো আয়াতে বিধান আছে সাতশো হাজার একশো ছয়ষট্টি আয়াতে নসিহত আছে ওয়াজ ওই সময় আমি বলে দিয়েছি বিধান কাকে বলে আর ওয়াজ কাকে কোন কাজ করণীয় কোন কাজ বর্জনীয় কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ এর বিবরণের নাম বিধান আর আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে লঙ্ঘন করলে কি শাস্তি হবে এর বিবরণের নাম ওয়াজ আয়াতে আল্লাহ বিধান দিচ্ছেন আর প্রায় ছয় হাজার আয়াতে আল্লাহ দুনিয়া মানুষের জন্য কোন বিধান দেন নাই শুধুমাত্র ওয়াজ করেছেন করেছেন আল্লাহ বিধানের আয়াতের সংখ্যা এত কম ছিল আর ওয়াজের আয়াতের সংখ্যা এত বেশি আল্লাহ বলেন আল্লাহ কোনো বিধান দেন না আল্লাহ ওই পরিমাণ বিধান দেন যে পরিমাণ বিধান পালন করার সাহায্যতা আছে আল্লাহ মানুষের জন্য সাহায্যের বাইরে বিধান দেন না যে পরিমাণ সাহায্য আছে সেই পরিমাণ বিধান দেন যে পরিমাণ সাহায্য আছে এই পরিমাণ বিধান দেন একদিন এক দেখা হয় ফলমূল্লা হলে হয় দেবরে দাদির সাথে ভর্তা করা বাবি দেবরের সাথেও ভর্তা করা লাগবো আর সারিয়ে দুলাবাজি লোকেও ভর্তা করা লাগবে বেশি আটাই যায় বেশি আটাই একটু তাপিয়ে যায়নি তার উদ্দেশ্য আমার আমারও না নেই আমারও আমরা ইউ হয় তবে আমার খাইয়া না অন্যরা খাইয়া খাইয়া হয় মতলব আমার কথা আমি হই তোমার নাতে আরে হই والمن لغد شيعة الله সরকারি ভুলে যাবে তাকেও বদলা হয় বেশি বেশি না আমার মানে যখন দিয়া আসলে যে আমার দিলেন আল্লাহর বিধান দিয়ে দিল আল্লাহর বিধান দিয়ে যদি চিৎকারি দিলে যদি কোনো ব্যাপার মনে বিচার আয় না তো এর ইমান তৈরি এই সময় গোসা আইতে বলি এই সময় যদি গোসা আয় না সেই ইমান রইল কিন্তু আমাদের সমাজে এমন মুসলমান হওয়া যায় এই সমস্ত বেইমানি হতার কারণে তুমি আলেম রাগান্বিত হইলে আলেম আসতে হ্যাঁ আমরাও নতুন দিশা আরাম আলেম আসতে হ্যাঁ আমরাও আরাম তা অত দিশা আরাম আল্লাহর বিধান যে দিলে না ব্যক্তিগত বেড়াবে আল্লাহর বিধান চিৎকার দিব নবীর নবীর তরিকায় যখন চিৎকার দিব তখন যার গোসা আসবে না তার ইমান থাকবে কোথা কিন্তু গোসাটা কামে লাগাইতে গেলে কিছু কৌশল লাগে আমি যদি লাগালাম তার কাছে ঠিক আছে আমি তোমার আমি দিত আমি না ঠিক পারিলাম তুমি কি করে বলছো তুমি কি করে বেশি আটাই এসে কাটি হয়ে তবে পরিমাণ মতো আঁকা নিজা না যে এসে কাটি যায় এটা কোনো ভাবে দেশে আটাই বেশি করতে হবে কিন্তু দেখা বেশি আটাইছে না পরিমাণ মতো আগামী জানা এর আগেই দিন লাগে ঠিক আছে ওখানে বুঝার লাগে একটা উদাহরণ দিই আমি ছোটবেলায় দেখেছি আগের আমলের মেয়ে লুকে না পুরান শাড়ির শাড়িদের সুতা দিয়ে একটা কাজ লাগবে জানি না আপনারা শুধু ঘরে এরকম বর্তমান যখন আদালত অত হস্তক্ষেপ করে না যথেষ্ট তো টাকা বাজারা কিনতে হবে কিংবা দিয়ে যায় আগের জমানার মেয়ে লোকেরা পুরান সারের ফাইলের সুতা উঠাইয়া এই সুতা দিয়াছে কাজে আইত কিন্তু অকল পুরান সারের ফাইলের সুতা সেটা সিলানি হয় না যেটা সুইয়ের মাঝে লাগাইয়া সেটার মাঝে গাড়ি দিয়া সুই দিলা টান দিলে সিলে না ওইটা কাজে আইত আর যেটা লাগাইয়া টান দিলে ওই সিলি যায় এটা আর এটা আমার দিচ্ছেন যে পরিমাণ পালন করার সাহায্য তোমার আছে ইহান পালন করতে যদি তুমি সিঁড়ি লাগি তোমার জায়গা হল জায়গা লাগে তুমি আর একটা ট্যাপ লাগাই যায় তোমার আল্লাহ তোলা জাহান নাম জানা তোমার এটা আপনি সুরাত করে যে এটা নিজেও কোনো হামের না আর কোনো আর কোনো ভেদ লাগাইব আর যে হামের না দেখা লাগে নিজেও হামা লাগে না আর একটা রেখে ভেদ লাগাইব এটা দেখা লাগে আপনার गए कोई मानो तो आता इधर उधर बताती थी भाई बेटा कौन है इधर तुम समझना বেশি যদি আড়াইটা আল্লাহ পেলে মানুষের অসাধ্য হইত এই কারণে ভাষ্য আছে যে বিধানগুলি আল্লাহ দিয়েছেন এইগুলি পালন করার সাধ্য আছে না কিন্তু মানুষের একটা স্বভাব আছে বিধান শুনাইয়া দিলেই বিধান পালন করেন আল্লাহর বিধান শুনাইয়া দিলেই আল্লাহর বিধান পালন করেন যখন যেন আপনারা সমাজে বেশিরভাগ মুসলমান আছেন ಹುಣಯ್ಯೋ ಇಪದ ಹುಣಯ್ಯೋ ಅಂತೆ ನಾನು ಅದೇ ಕಾರಣ ಹಾಕೋದಿಲ್ಲ বিধান হয়ে দিলে আদালতে আর যদি পুলিশের দাঙ্গা তো হয় নামাজ করবে না ইয়ে দাঙ্গা হয় সেবায় পুলিশের দাঙ্গার ধরে নামাজ করতে এই নামাজের কোন পুরাতে আল্লাহ তাকে রাখে আর আল্লাহ ধরে হচ্ছে না পুলিশের দাঙ্গা ধরে দাঙ্গাই হইলে কোনো হয় বিধান হয়ে দিলেও করে না আর ঘুরে ঘোরাইলেও আঁকা হয় না তখন কি টাকা লাগবো একমাত্র হক আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার হইব বুঝাইয়া দাও আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি সাজা হইব বুঝাইয়া দাও পুরস্কারের আশায় আর সাজা হয়ে আল্লাহ বিধান পালন করবে তখন সে জাহান্নাম থেকে নজর পাবে জান্নাতের বিজ্ঞপ্ত এইভাবে বন্ধারে নিজের থেকে যেন স্বতঃস্ফূর্ত হয়ে আল্লাহ বিধান পালন করার মতো প্রেরণা করতে পারে সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনের প্রায় ছয় হাজার আয়াতে মানুষকে শুধু ওয়াজ করেছেন নসিহত করেছেন অবশ্য কোরআনের প্রায় ছয় হাজার আয়াতে আল্লাহ কি করেছেন ওয়াজ করছেন ওয়াজ করা হয় বিধা আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার হওয়া হইব আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাক্তি হইব এটা বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ আমরা দেশে ভালো হল আমরা ওয়াজ যারা করি আমরা রসনটা হন না আর যারা যারা ওয়াজ হন আপনারা রসনটা হন না কিন্তু এর বাদেও আমরা ওনারে মাঝখানে খায় আপনারাও অনেক আনন্দে ঘরে হয় এই যত কারণে আমরা দেশের ওয়াজের আমায় না এর মধ্যে ওয়াজ হয় আমি যদি জানি হই না সেটা কথা যে তা আসলে ওয়াজ হই না তাই ওয়াজ ওয়াজ হয় আমরা যদি জানি না এমন কথা লাগি যাই যে তা আসলে ওয়াজ হই না কবিতা এই কারণে ভালো রাখতে হবে আমাদের ওয়াজ বলে আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে আল্লাহ বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে এর বিবরণের নাম কত আয়াত হচ্ছে আল্লাহ প্রায় ছয় হাজার আয়াত এই ছয় হাজার আয়াতে আল্লাহ লাভ করেছেন এক ভঙ্গিতে না সর্বমোট তিনটা ভঙ্গিতে কয় ভঙ্গিতে তিন ভঙ্গিতে আল্লাহ ওয়াদের প্রথম ভঙ্গির নাম তো কির বি আলা ইল্লাহ আল্লাহ কুদরতের বিবরণ দিয়া আওয়াজ দ্বিতীয় ভঙ্গির ওয়াজ আল্লাহর ওয়াদের দ্বিতীয় ভঙ্গির নাম তো কির বি আইয়া ইল্লাহ অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে আয়া আল্লাহর ওয়াজের তৃতীয় ভঙ্গির নাম তস্কির দিবা দাদার ভাও পরকালের বিবরণ দিয়ে আওয়াজ আল্লাহ বাজার বলতে কুদরতের বিবরণ দিয়ে ইতিহাসের বিবরণ দিয়ে আওয়াজ বিবরণ দিয়ে এই কারণেই কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ আয়াতে বিধান নাই বেশিরভাগ আয়াতে শুধু অতীতের ইতিহাস আর নথি হবে একেবারে কোরআন kurang cerita ternyata bijak kita. Kamu bilang silakan. Kau jangan dah. Kalau sang ini dia musal tengah berang dia kota. Surah atau musal tengah berang ya, dia kota. Antara jauh musal tengah berang dia ya, kota. Kita bilang itu bijak.